আজকে ওই নূতন বৎসরের সপ্তম তারিখ সাত মহারম শনি রবি সোম সোমবারে দশই মহারম এই মহারম আমাদেরকে বহুত বড় এক কুরবানি ত্যাগ তিতিক্ষার ইতিহাস স্মরণ করিয়ে দেয় যান মাল যে আল্লাহ দান করেছেন এটাকে সে আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে ওয়াকফ করতে হবে এর ইতিহাস আমাদেরকে স্মরণ করে দেয় তো ইনশাআল্লাহ সেই ব্যাপারেও কথা হবে আবার যে বিষয়টা আমি শুরু করেছিলাম যে বিগত দিনে যে সমস্ত তালিম এখানে হয়েছে এগুলো আমাদের জীবনে প্রতিষ্ঠিত করা সম্ভব হচ্ছে কিনা শুধু শোনা তো উদ্দেশ্য না ওটা আমলে আনা ওটা দাওয়াত পৌঁছানো এ দুটো মকসুদ উদ্দেশ্য যার জন্য আপনাকে আমাকে আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন আখির নবীর উম্মত বানিয়েছেন আগের কোন রামানা তো পাঠাতে পারতেন আল্লাহ তালা যে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই আখের নবীর আখেরি উম্মত বানাইলেন এই উম্মত বানানোটাই একটা বিরাট গুরু দায়িত্ব যেটা আমাদের অনুধাবনে আসতেছে না আমরা মনে করি নিজে কিছু ইবাদত বন্দী করলে তো হলো নিজে ইবাদত বন্দী করলে হলো এটুক যদি আমাদের থেকে চাইতেন তো আগের এক জামানা আল্লাহ পাঠাইতে পারতেন যেখানে দাওয়াতের এই বিশাল জিম্মাদারি উম্মতকে দেওয়া হয়নি এই জামানায় কেন পাঠাইলেন শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মত কেন বানাইলেন এই কথাটা আমাদের বুঝতে হবে এই নবীর উম্মত হইতে পারার অর্থই আপনার আমার কান্ধে দায়িত্ব রয়ে গেছে চাই আমরা আলেম হই বা আলেম নাই হই এই উন্মতের প্রত্যেকটা ব্যক্তির উপর দায়িত্ব শুধু ওলামাদের সাথে খাস এমনটা কোনো দলিল দ্বারা বোঝা যায় না যেটা বোঝা যায় সবাইকে করতে হবে শেষ নবীর উন্মত হওয়ার কারণে অটোমেটিক সবার কান্ধে এই দায়িত্ব এসে গেছে যে রসুলের সুন্নত জানো তুমি আমল করো মানুষকে দাওয়াত দাও নিজেকে এমন ভাবে তৈরি করো যে তোমার দেখাটাও মানুষের জন্য দাওয়াত হবে তোমাকে যে দেখবে সেও আমল করার জন্য উৎসাহ পাবে দেখবো যে এই লোক মাসাল্লাহ দিনের কাজ করতেছে তার জেন্দিগির মধ্যে কোনো হাঙ্গামা নেই অশান্তি নেই কারো সাথে ঝগড়া ফাসাদ নেই এটা তো সুন্দর জীবন কাজেই অন্য লোক আপনাকে আমাকে দেখে তারাও দিনের পথে আগায় আছে এই জন্য তিনোটা কাজের জন্য জোর দিতে হবে আমাকে জানা নিজেকে তৈরি করা অন্য ভাইকে বলতে থাকা এর এই অর্থ না যে আমরা চাকরি বাকরি করব না আমরা ব্যবসা বাণিজ্য করব না আমরা ক্ষেত খামার করব না এই অর্থ কখনো নয় কারণ নবী আলাইসালাম যে একটা জামাত তৈরি করে গেছিলেন তাদের মধ্যে তো ধনির সংখ্যা খুবই কম খুবই কম অধিকাংশই তারা গরিব সুতরাং তাদের হালাল রেজিকের জন্য কোনো না কোনো মেহনত করতে হয়েছে হালাল রেজিকের জন্য কোনো না কোনো মেহনত করতে এই না যে সাহাবা কেনার জন্য সরাসরি আসমানতে নাজেল হইতো এমন তো কোন হাদিস নেই তারা মেহনত করছেন কেউ কৃষিজীবী ছিলেন কেউ ব্যবসায়ী ছিলেন কেউ একজনের ওইখানে কাজ করছেন একজনের বাগানে পানি দিতেন তাহলে হয় চাকুরি তিনও প্রকার ছিল কৃষিও ছিল ব্যবসায়ী ছিল চাকুরিও ছিল এইভাবে তারা হালাল রিজিকের ব্যবস্থা করছেন আবার আল্লাহর দিনের কাজও করছেন সুতরাং এই কথা বোঝা ভুল যে এখন আমরা তাহলে দিয়ে পড়ে থাকি না হালাল নিজেকে ফিকি করতে হবে বিবি বাচ্চাকে লালন পালন করতে হবে আবার দিনের কাজও করতে হবে এইটা হল পূর্ণাঙ্গ রূপরেখা কেউ খালি তাদেরই লালন পালন করতে রয়ে গেল এও ভুলের মধ্যে আছে দিনের জন্য তার কোনো কুরবানি নেই তো ওইটা লয়ে আছে এটাও তো আল্লাহ দায়িত্ব দিচ্ছে ভালো কথা তো টোটাল দায়িত্ব ওইটা আবার কেউ তাদের দেখাশোনা কোনো ধার ধারে না দিনের কাজ করতে এটাও ভুল ইসলাম এটা অনুমোদন করে না তার বিবি বাচ্চার দায়িত্ব তার কাঁধে দেওয়া হয়েছে সে কার হাওয়ালা করছে কার দায়িত্ব দিচ্ছে কাজেই দুটা মিলায় চলতে হবে শহীদ দিন এটা যে বিবি বাচ্চার খেদমত করতে হবে আবার দিনের খেদমত করতে হবে মানে একটা খেদমত করবেন এটা হবে না এটা হবে না দুটা লয়ে চলতে হবে সাহাবায় কেরাম এই নমুনার উপরে ছিলেন একজনের হক নষ্ট কর্ম তাদের দেখাশোনা করব না তাদের খোঁজ খবর নিব না দিনের কাজ করতেছি এটা তো দিন হলো না একে দিন বলে না যে দিনের জন্য আপনি মেহনত করতেছেন সে দিন আপনার উপরে খরচ করে দিয়েছে যে এদের দেখাশোনা করো এদের তালিম তরবিয়াত করো আপনি এত বেশি খেদমত করলেন যে আপনার ছেলেটার দিকে নজরই দিতে পারলেন না ছেলেটা নষ্ট হয়ে গেছে কারণ মায়ের কথা কে শোনেন কোনো ছেলেবেলে তোর মায়ের কথা করে না মা সেই কঠোরতাও করতে পারে এই জন্য বাপের শাসন জরুরি বাপের শাসন করবে কি উনি পড়ে আছেন দিনের থেকে এদিকে কোনো খেয়ালই নেই মাঝখান থেকে আমার দিন হয়ে গেছে শরীয়ত বলবে না এই জন্য পূর্ণাঙ্গ শরীয়তের উপরে উঠতে হবে কারোর হক নষ্ট করা যাবে না জানতে হবে বিবির হক কি সন্তানের হক কি ভাই বেড়াদার হক কি পাড়া প্রতিবেশের হক কি এটাও জানতে হবে আর আল্লাহ এবং আল্লাহ রসুলের হক কি এই সবগুলো নিয়ে চলতে হবে যখন আপনার কাছে সমস্যা হয় দুটা দুই রকম হয়ে গেছে বিবি বাচ্চা একরকম চাইতেছে আল্লাহ রসুল আর একরকম চাইতেছে এইসব ক্ষেত্রে আপনাকে আল্লাহ এবং আল্লাহ রসুলটাকে প্রাধান্য দিতে হবে তাদের কোন চাহিদা যদি আল্লাহর চাহিদার বিরুদ্ধে হয় যায় দাবি তারা উঠাইছে এখানে তাদের কোনো হক নেই আপনি তাদের এই দাবি পূরণ করবেন আপনার জন্য যায় নেই তাদের বুঝাইতে হবে এখানে বকিলি করতে হবে কখনো বকিলি করলে সব হয় আর কখনো বকিলি করলে গুণা হয় আপনার মাল পড়ে আছে লক্ষ লক্ষ টাকা আল্লাহ দিচ্ছে এখানে দিনের কাজ আটকে আছে আপনি দিলেন না আপনার এলেন আসলো ও কাজটা হইতেছে না তো এই মুসলমানটা কারণ হয়ে গেল কারণ যেরকম খরচ করতে পারে না এও কারণ হয়ে গেল এই বখিলি খুব মারাত্মক এর সম্পর্কে বলা হয়েছে আল বাকিল বাইদ উম্মিন আল্লাহ বাইদ উম্মিন আন্নাস ও বাইদ উম্মিন আল জান্না এ আল্লাহর থেকেও দূরে আল্লাহর বান্দাদের থেকেও দূরে জান্নাত থেকেও দূরে এখানে বকিলি হারাম আর একটা হলো তারা না জায়েজ জিনিস খরিদ করার জন্য আপনাকে চাপ দিচ্ছে না জায়েজ ভাবে ঘর সাজাইতে চায় সব জানদারের মূর্তি দিয়ে হাবিয়ে যাবি এটা সরিয়ে চালাও করেন নাই আপনিও দিলেন না বখিলি করলেন এই বখিলির উপরে আপনাকে সবাব দেওয়া হবে এজন্য হাদিস আছে মন أعطى ও মন আলিল্লাহি যে ব্যক্তি দিলে আল্লাহর জন্য দেয় না দিলে না দেওয়াটা আল্লাহর জন্য সে তার ইমানকে পরিপূর্ণ করে দিল দিলেও এই নিয়েতে দিতে হবে যে এখানে দিলে আল্লাহ রাজি হবে আর এখানে কেন দিচ্ছে না এখানে না দিলে আল্লাহ রাজি হবে সবটার পিছনে একই ইল্লাত একই জিনিস কাজ করতেছে যে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি তো যাই হোক গত জমাতে আমি তিন আহাম সুন্নত বলেছিলাম যেগুলো আমরা প্রত্যেকে মিলাই আমার জিন্দগিতে এই সালাম আগে আগে দেওয়া শুদ্ধ করে রোগ বাস্তবায়িত হয়েছে প্রত্যেকটা উন্নত মানের কাজে ডানকে প্রাধান্য দেওয়া নিম্নমানের কাজে বামকে প্রাধান্য দেওয়া আমার কতটুকু আমলে আছে চেষ্টা করতে ভুলে গেলে ফের করি মসজিদে বাম পাওতে ঢুকে গেছি বেরোয় যাই আবার ঢুকি টয়লেটে ডাইন দিয়ে ঢুকে গেছি বেরোয় আসি নিজের ঘরে বাম পাও দিয়ে ঢুকে গেছি বেরোয় আসি নিজের ঘরে ডান পাও দিয়ে ঢুকত টয়লেটে বাম পাও দিয়ে ঢুকত এইভাবে করত ফের করা হয় তিন নম্বর বলছিলাম রেখতে এহতেমাম হাঁটতেছি চলতেছি অন্য জিকির করলে হবে যদি কেউ কালেমায় সোম পড়ে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ ولا إله إلا الله والله এটাও ভালো সব দিকের এখানে জমা করে দেওয়া হয়েছে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এটা পড়তে থাকি উপরে উঠছে আল্লাহ আকবার নিচে নামছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এটা আমরা নিজে নিজের জীবনের খবর নেই নিজে আমল করার সময় একটু উত্তুসারে পড়ি আমাকে দেখে আমার ছেলেরা শিখবে মেয়েরা শিখবে তারাও শিখবে আমি আগে আগে আমার ছেলেকে মেয়েকে বিবিকে সালাম দিই তো তারাও শিখবেন কিছুদিন পরে তারাও আগে দিতে চেষ্টা করে এইরকম আমাদের একটা নমুনা হইতে হবে আজকে যারা আলোচনা করতেছি জুমার ব্যাপারে আমি কিছু হাদিস আপনাদেরকে শোনাইছিলাম এটা মেলায় দেখতে হবে কতটুকু আমলে আছে কতটুকু আমলে আছে যেমন আমি বলেছিলাম জুমার দিন সরিয়াতে কিছু করণীয় নির্ধারণ করেছে জুমার দিনে দুরুদ বেশি পড়তে হয় অন্য দিনের তুলনায় আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নামের পর যখন দুরুদ আসবে তো আমরা একটু থেমে ওটাকে সুন্দর করে পড়ব অনেকে এমন ভাবে দূরত শরীফ পড়ে যে দূরত্ব হয় না গোনা হয় হুজুর সরকার ছয় কি করে ছয় কি হবে গোনা যখন এই হুজুরের নাম আসবে একটু থেমে দিন থেমে এটা হচ্ছে ইবাদত সুন্দর করে বলি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আগে বাড়ি এটা তো ইবাদত এটা যারা বলে না তাদের জন্য হুজুরে মেম্বারে চলার সময় জিব্রাইল আমিন বদয়া করছে হুজুরে আমিন বলছে তো এই জুমার দিনে দুরুদ শরীফ বেশি পড়তে হবে যে দুরুদ পারে কোন দুরুদ পারেন না এটা পড়েন সাল্লাহ আলাই ওয়াসাল্লাম এটা একটা সংক্ষেপ দুরুদ আল্লাহ সাল্লি আলা মোহাম্মদিন নবী উম্মী এই পর্যন্ত একটা দুরুদ আল্লাহ আলা মুহাম্মাদিন নবীল উম্মি হ্যাঁ এই দিন পড়তে হবে এটা আমাদের নবী সাল্লাম খুব তাকিদ করছেন একটা কাজ আর একটা কাজ হল সলাত তসবি পড়া সলাতুর তাসবি তো এখন যে টাইমে আজান দেওয়া হয় সোয়া বারোটা আজান দেওয়া হয় এক মসজিদে এলাম বারোটা আজান দিচ্ছে বারোটা তো ঠিক মতো অক্ত হয় না ক্যালেন্ডারে অক্ত লেখে এর থেকে অন্তত কিছু দেরি করতে হয় তো হিসাব করে বের করে হিসাব করে বের করে এই জন্য এর থেকে একটু দেরি করা যায় দু চার মিনিট তো বারোটা অস্ত হয় ঠিক সেই সেকেন্ড আজান শুরু করি গলত তরিকা যাই হোক অন্যান্য মসজিদে সব আটা দেয় তো জোহরের অর্থ হওয়ার পরে যেহেতু সব আঠে আজাদ দিচ্ছে এই এই সময় সলাত তাজমি পড়া সম্ভবপর হয় না এটার জন্য তো আপনাকে আধা ঘন্টা বরাদ্দ করার থাকে কিন্তু আধা ঘন্টা হয়তো লাগবে না বিশ পঁচিশ মিনিট লাগবে তবু আপনি বরাদ্দ করবেন আধা ঘন্টা এই জন্য ইশরাকের সময় পড়া যায় ইশরাকের সময় পড়া যায় সর্বশেষ সুযোগ আসরের আগ দিয়ে পড়ে ফেললেন কথার কথা এখন সাড়ে তিনটায় সাড়ে তিনটায় মানে সরকারের সাড়ে চারটায় সাড়ে চারটার সময় আসরের টাইম হয় তো এর আধা ঘন্টাকে শুরু করেন জুমার দিন যে সালাত তাজি পড়তে হয় চার রেখাত নামাজ চার রেখাত নামাজে তিনশো বার কালেমায় কম পড়তে হবে চার রাকাত নামাজে তিন শতবার কালেমা ইসলাম পড়তে হবে যে একটু আগে বললাম সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহু আল্লাহু আকবর তিনশো বার পড়তে হবে তো এটা পড়ার টাইম হল বৃহস্পতিবার সন্ধ্যায় যখন নাকি বেলা ডুবে গেল মাগরিবের ফরজ সুন্নত পড়া হয়ে গেল মাগরিবের ফরজ সুন্নত পড়া হয়ে গেল সেইখান থেকে নিয়ে আজকে জুমার আসরের আগ পর্যন্ত আজকে জুমার আসরের আগ পর্যন্ত সালাত তো তসবে নামাজ পড়ার টাইম আছে কাজে নিরিবিলি পড়তে হলে আপনি বৃহস্পতিবার দিন গত মাগরীবের পরে পড়েন ঈশার পরে পড়েন শেষ রাত্রে পড়েন শুক্রবার ইশরাক বা চারটের সময় পড়েন জুমার পরে পড়েন আসরের আগ দিয়ে পড়েন এগুলো টাইম ঠিক আছে কিন্তু জুমার আগে মসজিদে পড়ার টাইম পাওয়া যায় না বারোটায় অর্থ হয় সোয়া বারোটায় আজান হয় তো এই অল্প টাইমের মধ্যে তো এটা পড়া যাবে না মাঝখান দিয়ে নিজেরও পরেশানি হয় বয়ানও বন্ধ রাখতে হয় একজন নামাজ শুরু করলে তো বয়ান করা যায় না এই জন্য এটা একটা করণীয় এর টাইমগুলো বলে দিলাম যদি কোনো মৌসুমে আপনি দেখেন রক্ত হওয়ার পরে আজানের আগে আধা ঘন্টা পাইতেছেন জোহরে রক্ত হওয়ার পরে আজানের আগে কত টাইম পাইতেছেন আধা ঘন্টা পাইতেছেন তখন আপনি মসজিদে এসে ওই নামাজটা পড়তে পারেন অফকে চলে আসলেন এসে সালাতুল তাজবি বললেন এই নামাজের দ্বারা পিছনের সমস্ত গোনা না হয়ে যায় এটা একটা তোমার দিনের করণীয় আর একটা বলা হয়েছে এই দিন সুরায় কাহাফ তেলাওয়াত করা যদি পুরাটাকেও পারে আলহামদুলিল্লাহ বহুত ফজিলত পুরাটা যদি কেউ তেলাওয়াত করতে পারে সবচেয়ে ফজিলত আর পুরাটা করা যদি কারো সুযোগ না থাকে কেউ অতি ব্যস্ত মানুষ তো তাকে বলা হয়েছে দশ আয়াত করে নাও শুরু দিক থেকে সুরায় কাহাফের দশ আয়াত পড়ে নাও জুমার করণীয় আদায় হয়ে গেল এবং তার ব্যাপারে হাদিসে গ্যারান্টি দেওয়া হয়েছে তার হায়াতে যদি দাজ্জাল বের হয় তা আল্লাহ রব্বুল আলমিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে দাজ্জালের কারণে লাখো লাখো মানুষ ইমান হয়ে যাবে ইমান নষ্ট করে ফেলবে কিন্তু এই লোকটা সম্পর্কে আল্লাহ তালা হ্যাঁ দায়িত্ব নিয়েছেন সুরা কাহাব যে পড়বে কমপক্ষে দশায়ত যে পড়বে আল্লাহ তাকে হেফাজত করবে এটাও জুমার দিনের একটা করণীয় করণীয় তিনটা হয়ে গেল চতুর্থ নম্বর করণীয় এই দিন উত্তম লেবাস পরিধান করা মেসোয়াক করা খুশবু ব্যবহার করা এগুলো যাতে এই দিনের সম্মান করা হয় এবং আমাদের দ্বারা কারো তকলিফ না হয় কষ্ট না হয় একটা লোক মেসফাক না করলে তার দ্বারা কষ্ট হবে একটা লোক আসর ব্যবহার না করলে তার ঘামের দ্বারা অন্য মানুষের কষ্ট হবে হ্যাঁ আরো মারাত্মক তার পাশে তো দাঁড়ানোই যাবে না কত কষ্ট হয় মানুষের কিন্তু সে বোঝে না ধূমপান করে বিড়ি সিগারেট পান করে যারা আসে সে তো বুঝতে পারে না কিন্তু দুই পাশের লোকদের বমি আসার অবস্থা হয়ে যায় এমন জঘন্য জিনিস এটা এর জন্য আমরা কত পয়সা উড়াইছি তো এই একটা জিনিস তোমার দিনের করণীয় যে উত্তম কাপড় পরিধান করা মেসওয়াক করা খুশবু ব্যবহার করা এ আর একটা সবগুলো মিলে তিনটাই ধরতে পারেন একটাও ধরতে পারেন তো চারটে হয়ে গেল আর একটা বলছিলাম একই হাদিসে আসছে যে ছয়টা কাজ করতে পারলে সে যে পায়ে হেঁটে আসবে প্রত্যেক বার পাওয়া রাখাতে আল্লাহ তালা তাকে এক বছর নফল নামাজ এক বছর নফল রোজার সবাব দান করবে তার মানে দুই বছর ইবাদতের সবাব দান করবে জুমার উদ্দেশ্যে গোসল করা অক্ষ হওয়ার সাথে সাথে চলে আসা পায়ে হেঁটে আসা যদি অনেক দূর থেকে আসে অন্তত কিছুটা খালি রাখবে গাড়ি মসজিদের গেটে না এনে কিছুটা দূরে রেখে হেঁটে আসবে আল্লাহ তালা বাহানা তালাশ করেন তো পায়ে হেঁটে আসতে হবে ইমামের নিকটবর্তী বসা এর অর্থ জাহেরি নিকটবর্তী না এর অর্থ হল যতটুক আগের কাতারে জায়গা পাওয়া যায় ততটুক আগে বাড়তে হবে এই কথাটা অনেকে অর্থ বুঝে না সে চিন্তা করে যে পয়লা কাতারে বসে তো এই তো দূর হয়ে গেল আর দ্বিতীয় কাতারে বসে এই তো কাছে হয়ে গেল ইমাম আমার মধ্যে চার হাত তফাত আর এখানে গেলে তো পনেরো হাত দূর হয়ে গেল এই যে অর্থ বুঝি আমরা এই অর্থ না কিন্তু ইমামের নিকটবর্তী বসার সাধারণভাবে লোকেরা অর্থ বুঝে এ অর্থ হাদিসের উদ্দেশ্য না হাদিসের উদ্দেশ্য হল যতটুক আগে জায়গা পাওয়া যায় ততটুক আগে আসতে হবে এই হল অর্থ আগের কাতারে ফজিলত বেশি এই হল কয় নম্বর চার নম্বর পাঁচ নম্বর উভয় খুদ্া মনোযোগ সহকারে শোনা যদি খুদ্া দুই রাখার নামাজের জায়গায় রাখা হয়েছে নামাজের মধ্যে যেমন অন্য কাজ করা যায় না মনোযোগ সহকারে পড়তে হয় বা মনোযোগ সহকারে শুনতে হয় ছয় নম্বর খুদ্া চলাকালীন অন্য কিছু করা যাবে না খুদ্া শোনা ছাড়া আর কিছুই করা যাবে না একটা লোক কথা বলতেছে তবে বলা যাবে না ভাই একটু চুপ থাকেন এটাও বলা যাবে এটাও বলা যাবে না ইশারা করতে পারেন মুখে বলবেন তো আপনিও কথা বললেন আমাদের কাতারে গেলেন হ্যাঁ হাদিস স্পষ্ট আছে মান কল আলী আসে উস্কুত ফকত লাগা সাথীকে বলল চুপ করো সেও বেহুদা কথা বলল খুদ্া চলাকালীন যদি আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার করতে হয় এটা খতিবের দায়িত্ব খুদ্বার মধ্যে মুসাল্লিদের দায়িত্ব নেই খতিব খুদ্া স্টপ করে তো এর বলতে চুপ করেন ভাই কথা বলেন না এটা বলতে পারবেন মানে আমাদের খতিব যদি বলে আপনার তো আস্তে কিরে খুদ্বার মধ্যে কথা বলতেছি কেন খুদ্বার মধ্যে বাংলায় কথা বলতেছে কেন কিন্তু মাস্ট নাই খতিব ক্ষুদ্র বন্ধ করে কোনো উল্টা পাল্টা দেখলে ওটা বন্ধ করতে পারে তার ভাষায় আবার ক্ষুদ্র শুরু করবে তো এই জন্য জাহেজ রাখা হয়েছে যেহেতু এই সময় আর সবার জবান একদম তালা কারো কিছু বলার নেই সবাই বোবা হয়ে বসে থাকতে হবে তাহলে এই সময়টা উল্টা হলে কে বলবে ক্ষতিও বলতে পারবে না কেউ থাকলো না শরীয়তের প্রত্যেকটা জিনিস এত যুক্তিসঙ্গত যে আমাদের কল্পনার বাইরে সচিবকে বলা অনুমতি দেওয়া হয়েছে উনি বলবে এই ছটা কাজ গোসল করা খাওয়া লক্ষ্যে আসা পায়ে হেঁটে আসা ইমামের কাছাকাছি বসা খুদ্া মনোযোগ সহকারে শোনা খুদ্বার মধ্যে আর কিছুই না করে বাক্স চালানো কথা বলা কিছুই না করে কোনো কঠিন না একটু চেষ্টা করলে সহজ তাহলে কি হবে এক এক জুমাতে কারো একশো বছরের ইবাদত হাসিল হয়ে যাবে কারো দুইশো বছরের ইবাদতে সব হাসিল হয়ে যাবে যে যতটুক দূরের থেকে আসছে তার তত বেশি বছরের ইবাদতের স্বভাব হাসিল হয়ে যাবে আল্লাহ তো দিয়ে রাখছে আমাদের নেওয়া দরকার জুমার দিনের আর একটা করণীয় হল এই ইমাম দুই খুদ্বার মাঝখানে যখন বসেন তখন অন্তরে দোয়া করা মুখে দোয়া করা জায়েজ নেই অন্তরে দোয়া করা অন্তরে আল্লাহর কাছে হেদায়ত চাই ইমান চাই হ্যাঁ তারপরে হারাম থেকে বাঁচার জন্য চাই তাহাজুদ পড়ার তৌফিক চাই ছেলে পেলে দিনদার হয় আর এইগুলো হলো নিয়ামত ছেলে পেলে দিনদার হলে বাপ মা ব্যস্তে থাকবে দুনিয়াতে কারোর ছেলে পেলে দিনদার যদি হয়ে যায় তো বাপ মা তার বাপ মা ভেসতে আসবে দুনিয়াতেই আর ছেলে পেলে যে বদিন হয়ে যায় তো বাপ মার জন্য দোদক দুনিয়াটাই কি হয়ে গেল অশান্তি চরম অশান্তি ওদের দুশ্চিন্তায় তো হার্ট অ্যাটাক করবে তো এই জন্য তাদের হেদায়াতের জন্য দোয়া করা যাতে এই টাইমটা দোয়া কবুল হয় দুই খুদ্বার মাঝখানে খতিব যখন বসেন এটা দোয়া কবল হওয়া টাইম এটাকে কাজে লাগাইতে হবে তো কাজে কেমনে মুখে দোয়া করা যাবে না অন্তরে করতে হবে এবং কি চাইবেন পয়সা করে তো খুবই নিম্নমানের নিয়ামত এটাও নিয়ামত কিন্তু এটা খুব ক্ষুদ্র নিয়ামত আমরা যেটাকে সবচেয়ে বড় করে দেখি এটা আল্লাহর খাতায় সবচেয়ে ছোট সেখানে বড় হলো হেদায়ত চাই ইমান চাই আল্লাহর কাছে কোরআন চাই এগুলো চাই দিনদারি চাই বিবি বাচ্চার দিনদারি চাই দিনের খেদমতের তৌফিক চাই হাজ উমরার তৌফিক চাই এইগুলো আল্লাহর কাছে বড় বড় এইগুলো বড় বড় সৎকার জারিয়া করতে পারো তো অন্তরে অন্তরে এরকম যতটুক জেহেনে আসে আমরা চাই এটা একটা কাজ আর একটা কাজ জুমার দিনের আসরের পরে আশিবার ওই দুরুজ শরীফটা পড়া আশিবার দুরুজ শরীফ পড়া আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি وعلى آله وسلم تسليما এটা সবাইকে শিখাই দিতে হবে দুমার দিন আসরের পরে এটা আমল সুযোগ থাকলে বসে পড়ে দেব আর কোনো অপারকতা থাকলে চলতে চলতে পড়ে দেব যদি কারো ঝামেলা না থাকে পড়ে উঠবেন ঝামেলা থাকলে পড়তে পড়তে চলে দেবে পড়তে পারলেই হবে উত্তম হলো ওই জায়গায় বসে পড়তে পারলে ভালো জরুরি না আর সর্বশেষ আমল জমার দিনের বেলা ডোবার আগে দোয়া কবুল হয় আর একটা টাইম এই টাইমে দোয়া কবুল হয় বেলা ডোবার আগ মুহূর্তে এই জন্য হাদিসে পাওয়া যায় হজরত ফাতেমাতু জাহরা রাজি আল্লাহ আনহা আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ ওনার কন্যা ওনার ব্যাপারে হাদিস আসছে যিনি আসর পড়ে মাগরেব না পড়ে আর উঠতেন না ওই টাইমটা ধরার জন্য ওই টাইমটা ধরার জন্য উনি আসরের পরে আর কোন কাজে মজবুল হইতেন না বসে থাকতেন বসে থাকতেন দোয়া কালাম পড়তে থাকতেন মাগরে পড়ে অন্য কাজ তো আমাদের মধ্যে যে কারো তৌফিক থাকে অনেকে আছে যে আর দুনিয়ার ঝামেলা নেই সব ছেলেপেলেরা দায়িত্ব পালন করতেছে সে এখন আখরাতের জন্য ফারেক হয়ে গেছে আখরাতের জন্য আল্লাহ তাকে ফ্রি করে দিচ্ছে তারা এটা করুক উচিত আর যারা নানান ঝামেলা নিয়ে চলতেছে ঠিক আছে তারা অন্তত বেলা ডুবা দশ পনেরো মিনিট আগে মসজিদে চলে আসবে দশ পনেরো মিনিট আগে মসজিদে চলে আসবে আসে মুখস্থ দোয়া পড়তে পারে হাত তুলেও পড়তে পারে সবচেয়ে ভালো হয় যদি আপনাদের কাছে মোনাজাতে মকবুল নামক কিতাবটা থাকে মোনাজাতে মকবুল মাওলানা আশরাফ আলী থামরি রহমতুল্লাহ আলাই কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে সব দোয়াগুলো বাছুলি করে এক জায়গায় করে দিতে ওর কোন দোয়া কারোর তৈরি করে না হ্যাঁ আল্লাহ বলে দিচ্ছেন না আল্লাহর হাবিব বলে দিচ্ছেন সব দোয়াগুলো এই দোয়াগুলো উনি একত্র করে দিতেন একত্র করে আবার সাত ভাগ করে দিতেন আমাদের পড়ার সুবিধার্থে তাহলে প্রত্যেক দিন এর এক এক ভাগ করে যদি কেউ পড়তে পারে খুব ভালো তার নাম দিচ্ছেন মোনাজাতে মাকবুল অনেকগুলো নিচে উর্দুতে তর্জমা আবার অনেকগুলো নিচে বাংলা তর্জমা হল তো দোয়াতে আপনি কি করতেছেন বাংলাতেও তর্জমা ওলা তাহলে হামিদিয়া লাইব্রেরিওয়ালা করছে যাই হোক এইটা যদি আপনার সাথে থাকে এখন তো এক লাইব্রেরিটা পকেট সাইজে বের করছে পকেট সাইজ আপনার সাথে থাকে তো নিজের বানানো দোয়া থেকে এটা অনেক উচ্চাঙ্কে দশ পনেরো মিনিট আগে এসে মসজিদে ঢুকে এটা পড়তে থাকেন হাত তুলে করা কোনো জরুরি আপনি এটাতে পড়তে থাকেন এর থেকে ভালো দোয়া আর কেউ করতে পারবে না এই আখরি আখেরি দায়িত্ব তো এইগুলো আমি বলেছিলাম আজকে বলার উদ্দেশ্য যে আমাদের আমলে কতটুকু আসছে এটার ক্যালকুলেশন এটার হিসাব মেলানো আমি আর আগে বলেছিলাম আজকে বলার উদ্দেশ্য কি এই জিনিসগুলো আমলে আসছে কিনা না আসলে কোনটা বাদ হয়ে গেছে এটা আবার জোর লাগাইতে হবে আমি যেগুলো বললাম দূর শরীর পড়া সুরায় কাহাব পড়া সালাতুর তসবি পড়া তারপরে কিছু তো অটোমেটিক হয়ে যায় উত্তম কাপড় পরা মেসওয়াক করা খুশবু এগুলো মোটামুটি হয়ে যায় ওই তিনটা দেখতে হবে দুরুদ সালাতুত সালাতুত তসবি সুরায় কাপ ওই তিনটা দেখতে হবে দুই খুদবার মাঝখানে মোনাজাত মনে মনে এটাও সহজ তবে সেটা তোমার কাজ নেই এটাও সহজ আসরে পরে দুরুশ্বরে হয় কিনা এটা ইমাম সাহেবদের দায়িত্ব প্রত্যেক শুক্রবারে আসরের সময় এটাকে মনে করাই দেওয়া মানে একটা দুরুদ আছে আমরা পড়তে চেষ্টা করি আর মাগরিবের আজানের দশ পনেরো মিনিট আগে মসজিদে হাজির হয়ে সব দিন তো বলা হতেছে না সব দিন তো আপনাকে আসতে বলা হতেছে না শুক্রবার এসে দোয়ার মধ্যে মজবুল হয়ে যায় একাকি সবাই মিলে এখানে দোয়া করতে বলা হয় নাই শরিয়াতের রূপরেখা হল একাকা একাকা করতে হবে এই আর ওই যে ছটা কাজ যা করলে প্রত্যেক কদমে প্রত্যেক পাও রাখাতে দুই বছর ইবাদতের সময় আমি বারবার বলছি যে আজকে আমার বলা উদ্দেশ্য আমাদের জীবনের সাথে মিলানো যে এর মধ্যে কয়টা আমার আমলে আসছে আর কয়টা আসে নাই যেটা আমলে আসছে আলহামদুলিল্লাহ আর যেটা আসে নাই ওটা জোর দিতে হবে যেটা আমলে এসে গেছে এটা আল্লাহ শকর এটা আসে নাই ওঠে আমলে আসার জন্য ফিকির ফিকির করতে হবে চৌকার না থাকতে হবে ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দিবেন যে ফিকির করে চায় আল্লাহ তাকে তৌফিক তো আজকের জুমাতে আমি এই জুমার ব্যাপারটা আলোচনা করলাম যাতে যেগুলো বাদ রয়ে গেছে এটার জন্য আল্লাহ আমাদের আমলে আনার তৌফিক দান করে এখন যে বিষয়টা বলতে চাচ্ছি কিন্তু আসুরা এসে গেল তো এই ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম অনেক কথা বলেছেন এক জামানায় তো আসুরা রোজা ফরজ ছিল আসুরা রোজা ফরজ ছিল রমজান আসার পরে ওটা বাতিল হয়ে গেছে কিন্তু সুন্নত বা মুস্তাহাব তো এখনো রয়ে গেছে এই জন্য প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন যে আফজাল সিয়াম বাদ রমাজান শাহরুল্লাহ মুহারম আফজাল সিয়াম সর্বোত্তম রোজা রমজানের পরে আফজাল সিয়াম বাদ রমাজান শাহরুল্লাহ মুহারম এ আশুরা রোজা সর্বোত্তম রোজা তা বলেছেন আর এক হাদিসে পাকের মধ্যে তিনি বলেছেন সিয়াম ইয়ামে আশুরা أحتسب على الله أن يكفر السنة التي قبله আসরার রোজা যদি আমার উন্মতের কেউ রাখে তো আমি আল্লাহর দরবারে আশাবাদী আল্লাহ তার পিছনের এক বছরের গোনা খাতা মাফ করে দিবেন এক বছরের গোনা খাতা মাফ করে দিবেন এই হাদিস আর হাদিসে আসছে সুমু আসরা وخالفوا فيه اليهود فصوموا قبله يوما او بعده يوما তোমরা আশুরা রোজা রাখো এবং এই রোজা রাখার ব্যাপারে ইহুদিদের বিরোধিতা করো কেমনে বিরোধিতা করবা এর আগের দিন রাখো একটা নতুবা এর পরের দিন আটটা রাখো ওরা যাতে একটা রাখে তুমি আগে পিছিয়ে মিলে যখন দুটা করবা তো ওদের সাথে আর কোনো দিক দিয়ে তোমার সামঞ্জস্য থাকলো না এটা উত্তম হ্যাঁ এটা হলো একটা উত্তম কাজ এটা জরুরি করে দেন নাই এই জন্য যারা শারীরিকভাবে দুর্বল তাদের চিন্তা করে দুটা তো পাবো না তো থাক মোটো না রাখি এটা ঠিক না একটা লোক শারীরিকভাবে দুর্বল একটা পারবে দুটা করলে সে দুর্বল হয়ে পড়ে কারণ লাগাতার তো এখন সে বুঝতে না পারবে দুটো তো পারবো না তো থাক এটা তার বুঝার ভুল হল এই ধরনের ব্যক্তিরা একটাই রাখবে তারা উত্তমটা দরকার নেই আর যার শারীরিক কোনো সমস্যা নেই মাশা আল্লাহ আল্লাহ শক্তি সামর্থ্য দিয়ে রাখছেন সে উত্তমটা করার জন্য চেষ্টা করবে তার জন্য উত্তমটা আগে বা পরে একটা মিলাই দিল আসরা সম্পর্কে নবী আলাইসাল্লাম এই রোজার কথা বলেছেন আর একটা কথা বলেছেন এটা হাদিস মান ওয়াসালা আয়ালিহি يوم عاشوراء وسع الله عليه سائر سنة আশুরার দিনে দিন বলে রাত সহ কিন্তু এটা আশুরার দিনে রাত্রে যে পরিবারের জন্য খরচা করবে অর্থাৎ ভালো খানার ব্যবস্থা করবে বা তাদের যদি কাপড় চোপড়ের শর্ট থাকে এটা পূরণ করবে পরিবারের জন্য খরচ করবে আল্লাহ রব্বুল আলমিন তার রুজি রোজগারে বরকত দান করবেন এবং সারা বছরে সে রেজেকের ব্যাপারে একটা প্রশস্ততা বরকত সে পাবে সারা বছরের জন্য সে বরকত পাবে তো এবার যেহেতু আসরার রাত শুরু হবে রবিবার দিন গত রাত থেকে রবিবার কাজে এই রাত্রেই আমরা চেষ্টা করি পরিবারের সদস্যদেরকে ভালো খানার ইন্তজাম করতে এই রাত্রে ভালো খানা হলো শেষ রাত্রে ভালো খানা খেয়ে যারা পারে রোজা রাখল তো এই হাদিসের বড় কি হয়ে গেল আমল হয়ে গেল এই আরটা কথা পাওয়া যায় তাদের প্রত্যেকে তার তৌফিক অনুযায়ী তৌফিক অনুযায়ী হ্যাঁ এই রাত্রে বাচ্চারা তো রোজা রাখতে পারবে না তাদের দিনেও ভালো খাওয়া হবে বাচ্চা নাবালেগ তারা তো রোজা রাখবে না তাদের দিনেও ভালো খানার ব্যবস্থা করবে এতটুকু কোরআন হাতিতে পাওয়া যায় মোট দুটা হলো দশ তারিখেরটা আর এর আগেও একটা রাখতে পারেন অথবা পরে একটা রাখতে পারেন দুটা হল উত্তম কিন্তু যারা <clears throat> দুর্বল টাইপের কমজোর হয়ে গেছে হ্যাঁ তারা একটাই রাখবে একটাই রাখবে দশটা রাখার কোনো হাদিস নেই ওটা তো ছিল হল জিলহজ মাসে জিলহজ মাসের একদম পয়লা তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত প্রত্যেক দিন রোজার ফজিলত ওটা ছিল এর আগের চাঁদে এই চান্দে না এই চান্দে আসরও আছে আর কেউ রাখতে চাইলে আইয়ামে বীজ শুরুতে তিন দিন মাঝে তিন দিন বা শেষে তিন দিন রাখতে পারে এটাকে আইয়ামে বীজ বলা হয় আসরা সম্পর্কে কোরআন হাদিসে এই আসছে কারণ আমরা এর বাইরে যা কিছু করি আর একটা কথা আসরা থেকে যে সবক নিতে হবে সেটা হলো এই যে আমাদের গান মাল আল্লাহর জন্য উৎসর্গ হয়ে গেছে যখন আমি কালেমা পড়ছি সেটা আল্লাহকে দেওয়া হয়ে গেছে কাজে এরা দিনের কাজের জন্য লাগে শয়তানের গোলামিতে না লাগে এর সবক নিতে হবে কারণ ইমাম হুসাইন রাজি আল্লাহ সর্বোচ্চ ত্যাগ কুরবানি করে দেখাই দিয়ে গেছেন সর্বোচ্চ ত্যাগ তিনি বাতিলকে মেটানোর জন্য একটা পদক্ষেপ নিয়েছিলেন একটা পদক্ষেপ নিয়েছিলেন যে পদক্ষেপ নেওয়ার দরুন ওনাকে শাহাদাত বরণ করতে হয়েছে সব পরিবারে সাদাত বরণ করতে দিচ্ছে উনি চাইলে এসজিদের সাথে সমঝোতা করে হ্যাঁ উনি যুদ্ধ যদি এড়াইতে চাইতেন তো কেউ ওনাকে নিষেধ করত না কিন্তু সেটা উনি করেননি উনি যান বাঁচানো জরুরি মনে করেননি উনি দিনের ভিতরে যে সমস্ত ভুল জিনিস করা হইতেছিল হ্যাঁ দিনের নামে অনেক গলত জিনিস চালু হয়ে যেতেছিল সেইগুলোর মোকাবেলা করার জন্য সেইগুলোর মোকাবেলা করার জন্য তিনি আগে বাড়ছিলেন যদিও বাহ্যিকভাবে সেই মুহূর্তে ওনার পরিকল্পনা বাস্তবায়ন হয়নি কিন্তু বেশি দিন লাগে নাই এর দু এক বছর পরেই ওনার ওই কুরবানিকে পেশ করে আর এক গ্রুপ খাড়া হয়ে গেছিল খাড়া হয়ে হ্যাঁ, এজিদের লোকজনকে সব কতল করে কুফার মসজিদের সামনে রেখে দিছিল এবং গায়ের থেকে গায়ের থেকে সাপ আসে এই উবায়দুল্লাহ বিন জিয়াদ উবায়দুল্লাহ বিন জিয়াদ তার মুখের মধ্যে দিয়ে ঢুকছে নাকের মধ্যে দিয়ে বেরোচ্ছে আবার নাক দিয়ে ঢুকছে মুখের মধ্যে দিয়ে বেরোচ্ছে আল্লাহ দেখাই দিচ্ছে ওনার কোরবানি কিছুদিনের ভিতরেই বাস্তবায়ন হয়ে গেছে যারা বাতিল পন্থী ছিল যারা দেশ শাসনের নামে হ্যাঁ জনগণ করে জুলুম করতেছিল তাদের সব আল্লাহ তালা এমন পাকড়াও করছেন এমন পাকড়াও করছেন যে একটা প্রাণী তাদের পক্ষে কথা বলে নেই অনেক জিনিস সাথে সাথে কাজে লাগে না কিন্তু এটা নষ্ট হয় না এটা একসময় রং ধরে কাজে লাগে সময় লাগে সাথে সাথে হয় না তো এই জন্য বলা যাবে না যে ওনার কোরবানি কাজে লাগলো না ওনার কোরবানি কাজে লাগছে সেই কোরবানির দ্বিতীয় ধাপে তো বাতিল নির্মূল হয়ে গেছে বাতিল নির্মূল হয়ে গেছে বড় বড় জালেমরা সব ধরাচাই হয়ে গেছে আল্লাহ মানুষকে হাতে নাতে দেখাই দিতে তাহলে আমার লেখা একটা বই পাবেন মহাজন সাহেবের কাছে এটার নাম হল ইসলামী খিলাফাত ধ্বংসের প্রকৃত ইতিহাস এই বইয়ের একটা চ্যাপ্টার একটা অধ্যায় কারবালার ঘটনার ব্যাপারে ইসলামী খেলাফার ধ্বংসের প্রকৃত ইতিহাস এক চিন্তাবিদ আলেম তালেম কিচ্ছু না হ্যাঁ উনি চিন্তাবিদ আমি বলি চিন্তাভেদ ইসলাম নিয়ে এত চিন্তা করছে ইসলাম ভেদ করে চলে গেছে এই চিন্তা ভেদ সাহেব উনি দোষী সাব্যস্ত করতেন হজরত উসমান গনি হজরত মোয়াবিয়া এই দুইজনের কারণে ইসলামী খেলাফত নাকি ধ্বংস হয়ে গেছে এই লিখে নিজেও গুমরা হয়েছে লাখো মানুষকে গুমরা করি আমাদের দেশের পণ্ডিতরা কি এক আব্দুর রহিম ছিল উনি আমার বাংলা করছে কোনো কাজ মনে ছিল না এই ভদ্রলোকের এই যত অখাদ্য কুখাদ্য পাইছে সব কুখাদ্য গুলো বাংলা করছে করে এখানে লোকের তোমরা করছে তো এই বইয়ের মধ্যে আমি এটাকে খণ্ডন করছি খণ্ডন করে দেখাচ্ছি এটা গলত ইতিহাস সহি ইতিহাস এই কারণ তাদের ব্যাপারটা সাহাবাহিকার ব্যাপারটা ইমানের অংশ সাহাবা একরামের ব্যাপারে সুধারণা রাখা তাদেরকে মহাব্বত করা নবী সাল্লা সাল্লামকে মহাব্বত করা একটা পাঠ তাদের বিরুদ্ধে অভিযোগ করা স্বয়ং রসুলের বিরুদ্ধে অভিযোগ করা সাহাবা একরামের বিরুদ্ধে অভিযোগ করা আর রসুলের বিরুদ্ধে অভিযোগ করা এক কথা তাদের ব্যাপারে সাহাবা একরামের ব্যাপারে বিদ্বেষ রাখা আপত্তি রাখা স্বয়ং রসুলের ব্যাপারে আপত্তি রাখা তা আমি আমার কথা না এটা তা আমি একটা হাদিসের তর্জমা শুনাইলাম এটি কথা হলো এখন এখন বললাম হাদিসের তর্জমা ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম আমার নাবগাজাহুম ফাবিবগজি আবগাজাহুম কাউকে যদি দেখো আমার সাহাবা একরামকে মহব্বত করে তো আমার মহব্বতের কারণেই করে ওটা অমান আবহাওয়াহম আর কাউকে যদি দেখো আমার সাহাবায় গ্রামের ব্যাপারে বিদ্বেষ রাখতেছে সমালোচনা করতেছে ফাবি মুগজি আবহাওয়াহম আমার সাথে আমি মোহাম্মদ রসুল্লাহ সাথে তার বিদ্বেষ আছে এইটার বহির প্রকাশ ওইটা কত কঠিন কথা তার ইমান থাকবে না সাহাবা কেনার ব্যাপারে কোনো আপত্তি থাকলে তার ইমান নষ্ট হয়ে যাবে আর আমাদের দেশের ইসলামী হুকুমতের কর্মীরা হ্যাঁ তাদের বই পুস্তক ভরে ফেলছে সাহাবা কেনার বিদ্বেষ বিদ্বেষ দিয়ে তারা কি ইসলাম কায়েম করবে তা ইসলাম হবে সাহাবা কেনার বিদ্বেষ কারোর দিলে থাকবে ওই দিলে ইমান থাকবে না ইমানই নেই আপনি শহীদ হইতে চান আবার ইমান ছাড়া ইমান ছাড়া কেউ শহীদ হয় তারা শহীদ হয়ে গেছে হিন্দুরা শহীদ হয়ে গেছে আজিব তামাশা হিন্দু শহীদ হয়ে গেছে এই অবস্থা তো এনাদের ব্যাপারটা খুব স্পষ্ট স্পর্শকাতর আল্লাহ কোরআনে তাদের অগ্রিম ক্ষমা করে দিচ্ছেন আমাদের সমালোচনা করার কোন অনুমতি নেই পরিষ্কার বলছেন খবরদার আমার ইন্তেকালে পরে আমার সাহাবায় কেনার ব্যাপারে সমালোচনা করব না হুজুরে কঠোর নিষেধ করে দিয়ে গেছে বাস তারা আমার হাদিসগুলো পৌঁছাইছে এইগুলো আমল করো তারা শ্রেষ্ঠ ছিল না কোন ভুল হইতে পারে এটা আল্লাহ কোরআনে তাদের জবরদস্ত কোরবানির কারণে ক্ষমা ঘোষণা করে দিচ্ছে আল্লাহ ক্ষমা ঘোষণা করার পরে তোমার বলার কি অধিকার থাকে যে আল্লাহ হিসাব দিবে তিনি কোরআনে ক্ষমা ঘোষণা করছেন আমাদের জবানে ইমান রক্ষা করার জন্য তালা লাগাইতে হবে পণ্ডিতগিরি করতে যাবেন বেইমান হয়ে যেতে এই চিন্তাবিদ পন্ডিতগিরি করতে গেছে ইমান গেছে এই জন্য এই বইয়ের মধ্যে আমি দেখাইছি যে ওটা গলত ইতিহাস যেখানে হয়তো উসমানকে দোষারোপ করা হয়েছে হয়তো মহাবেকে দোষারোপ করা হয়েছে এগুলো গলত ইতিহাস এগুলো ইহুদিদের লেখা ইতিহাস এইগুলো শিয়াদের লেখা ইতিহাস গলত ইতিহাস সেই ইতিহাস কি আমি এই বইটি দেখাই দিচ্ছি তো ওই বইয়ের একটা চ্যাপ্টার কারবালার প্রান্তরে কি হয়েছিল ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালানু সমস্ত শহীদদের সর্দার তিনি কেন সেখানে গেছিলেন এই ইতিহাস ওর মাঝখানে একটা চ্যাপ্টার দেখবেন সূচিপত্র পাইবেন দেখবেন ওখানে সহি ইতিহাস লেখা হয়েছে সহি ইতিহাস আর বিষাদ সিন্ধুর মধ্যে যে লিখছে মীর মুশাররাম এত শিয়া সব বানাওয়ার ঠিকঠাক মীর মুশাররাফ কারবালা যে ইতিহাস লিখছে বিষাদ সিন্ধুর মধ্যে এর মধ্যে সাড়ে পনেরো আনা বানোয়ার কথা এই পড়ে মানুষ শান্তে থাকে শোক পালন করে শোক পালন করা তো যায় নেই যে কেউ মারা গেল তিন দিন পর্যন্ত শোক পালন করা যায় সাজসজ্জা ত্যাগ করা তিন দিন বাপ মারা গেল মা মারা গেল তিন দিন শোক পালন করা যায় শুধু একটা শখ লম্বা সেটা হলো যে কারোর স্বামী মেরে মরে গেলে স্ত্রী হ্যাঁ চার মাস দশ দিন পর্যন্ত শোক পালন করবে একটা শোকে লম্বা আছে চার মাস দশ দিন এর মধ্যে সে অন্য কোথাও বিবাহ সাদী করতে পারবে না বিবাহ সাদীর আলোচনাও না যায় আলোচনা করাও না যায় তার জন্য ওই স্বামীর হাত হয়ে গেছে যে স্বামী মারা গেল এই জন্য এতদিন পরে এসে এই শোক মিছিল বের করে যায় গেছে তিন দিনের বেশি কোনো শোক হয় কোনো শোক জায়গ একবার এক বলা ছিল সেরকম মিছিল দেখে বললো যে কিসের মিছিল তো বললো এরকম মনে ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে এরা শোক পালন করছে তোর আশ্চর্য হয়ে গেল যদি চোদ্দশো বছর আগে শহীদ হয়ে গেছে আর এরা এই বছর জানছে এতদিন পরে তো শোক হয় না এই ওরা ভাবছে এরা জানছে এই বছর এবং হুসাইনদের শহীদ হয়ে গেছে ওরা এই বছর জানছে তাহলে এইসব পালন করতে একদম ভালো জখম করে আরো কত কিছু করে নিজের ছেলেকে এবং হুসাইন বানায় ভিক্ষা চাওয়ায় কেন কি হয় এটা আয়ু বাড়ে বদরক্ষম আবার সবাই পানি খাওয়ায় রঙিন পানি খাওয়ায় কি হয়েছে এবং হুসাইন পানি না খেয়ে মারা গেছে তা আমরা সবাই পানি খাওয়াইছি এখানে মানুষ ভাগ পড়ছে নাকি এই যে মন গড়া কত কিছু মানুষ আবিষ্কার করছে অথচ এই লোকগুলো দিনের জন্য কি কোরবানি আছে উনি হক প্রতিষ্ঠা করার জন্য সব লোকজন নিয়ে পুরুষ যা ছিল সব শহীদ হয়ে গেল মহিলারা ছিল কটা নাবালের বাচ্চা ছিল আর সব শহীদ হয়ে গেল তোমরা আল্লাহ দিনের জন্য কি কোরবানি করছো দেখাও কি কোরবানি করছো আল্লাহ দিন মানুষের কাছে পৌঁছানোর জন্য কিছু সহি জিনিস পৌঁছানোর জন্য তোমাদের কি কোরবানি আছে তুমি পানি খাওয়াইলা বিক্ষোভ বানাইলা তাজিয়া মিছিল বের করলা তো দিনের কি হলো কতগুলো শয়তান খুশি হয়ে গেল হ্যাঁ শয়তানের তৈরি করা কিছু ফর্মুলা জিন্দা করলে কিন্তু আল্লাহ দিনের জন্য তো কিছুই হলো না এক দাররা কোনো ফায়দা হলো না নিজের শরীর রক্তাক্ত করলো এর জন্য এটা দেখাও না চাই এই মিছিল যখন যায় দেখা যায় দুই পাশ থেকে লোকজন হ্যাঁ এই মিছিল দেখার জন্য এদের সম্মান দেওয়ার জন্য দাঁড়াই থাকে এটাও জায়জ নেই বাড়ির ছাদের থেকে সব মানুষ দেখার জন্য কোনো গোনার জিনিস দেখাও যায় নেই এই জন্য এখন সব জগৎ তামাশার জগৎ হয়ে গেছে তামাশা হ্যাঁ যে কোন তামাশা দেখাইলে লোকজন জমা হয়ে যায় কারোর জন্য কোনো কাজই নাই দুনিয়াতে সব অকাজে লোক হ্যাঁ একটা বান্ধন নিয়ে দাঁড়াইবেন আপনি লোকের কোনো অভাব হবে না বাকি সব বানর জমা হয়ে যাবে এমনি চলে আসবে এই কি মুসলমান মুসলমানের তো সময় তাকে আল্লাহ এত দায়িত্ব দিয়ে রাখছেন তার নিজের ইবাদত বন্দী হ্যাঁ, নিজের ছেলে পেলের খোঁজ খবর হালাল রিজিক দিনের দাওয়াত তালিম কোরআন তেলাওয়াত অমুক সমুক তার তো টাইম নেই সে তামাশার জন্য কখন সময় বের করে এগুলোতে আমরা ধারে কাছে যেন না যাই অনেকে খিচুড়ি পাকায় যে ওই ময়দানের লোকেরা ক্ষুধার্ত ছিল হ্যাঁ এই জন্য খিচুড়ি পাকায় সবাই খাওয়ানো উচিত ক্ষুধার্ত কারা ছিল খাওয়াইলেন কারে আপনি উদুর পিন্ডি বুদুর কারে তাদের মহাদানের কোনো খিচুড়িও নেই এগুলো যা যা দেখতেছেন এগুলো বদ্রসম এগুলো শরীয়তের সাথে কোন সম্পর্ক নেই সম্পর্ক যেগুলো আছে বলে দিলাম আমি রোজা রাখতে হবে পরিবারকে ভালো খানা দিতে হবে তারপরে আরাক হাদিসের মধ্যে আসছে ইমাম হুসাইনের শাহাদাত থেকে শিক্ষা নিতে হবে এবং মহারাম মাসে পিছনে অনেকে আল্লাহ মাফ করে দিতেন এই জন্য এই মাসে বিশেষ করে আসরাত দিনে ইস্তেকফার করতে হবে যদি এই মাসে আল্লাহ অন্যান্য কমকে মাফ করতেন এটাও একটা মাত্রাতের মাস সেই হিসেবে ইস্তেকফার বেশি করতে হবে তো এইগুলো হলো হাদিস দ্বারা আমরা জানতে পারলাম আল্লাহর হাবিজ আমাদেরকে বলে গেছে এর বাইরে আমি মিসাল স্বরূপ কয়েকটা বললাম এর বাইরেও অনেক কিছু পাইতে পারেন কিন্তু সবই বর্ষিত কাজ বেদাত কাজ নাজায়জ কাজ এর থেকে আমরা নিজেরাও দূরে থাকব আমাদের সন্তানদেরকেও দূরে রাখব আল্লাহ তালা আমাদেরকে দিনের জন্য যান মাল সবকিছু পেশ করার তৌফিক দান করেন বাসের দাওয়ানা আমি আলহামদুলিল্লাহ রবিল আলমী